আবদুল্লাহ ইবনু আমর ইবনু আসরদাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন আমি কি জ্ঞাত হইনি যে তুমি রাতভর ইবাদত করো এবং দিনভর সাওম পালন করো আমি বললাম হাঁ তিনি বললেন যদি তুমি এমন করো তবে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে এবং দেহ ক্লান্ত হয়ে যাবে কাজেই প্রতি মাসে তিন দিন সাওম পালন করো তাহলে তা সারা বছরের সাওমের সমতুল্য হয়ে যাবে আমি বললাম আমি আমার মধ্যে আরও অধিক পাই মিসর রদিল্লাহ তাল্লাহ্ন বলেন এখানে শক্তি বোঝানো হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি দাউদ আলাহ সাল্লাম এর নিয়মে সাওম পালন করো তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন বিরত থাকতেন আর শত্রুর মুখোমুখি হলে তিনি কখনো পালিয়ে যেতেন না